সাদ ইবনু আবু ওয়াক্কাস সদিল্লাহ তালাহু বলেন যেদিন আমি ইসলাম গ্রহণ করলাম সেদিন ছাড়া তার পূর্বে কেউ ইসলাম গ্রহণ করেনি আর আমি সাত দিন পর্যন্ত বয়স্কদের মধ্যে ইসলাম গ্রহণকারী তৃতীয় জন ছিলাম